السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফিকি মাসালা নিয়ে এই বৈঠকে যা বলবো সেটা হচ্ছে নামাজ যে কারণে নষ্ট হয়ে যায় সালাদ যে কারণে নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব সর্বসাকুল্যে পনেরোটা বিষয় এখানে উল্লেখ করব প্রথমত কথা হচ্ছে যে সালাদ বাতিল করে যেই জিনিস পবিত্রতাকে বাতিল করে মানে কোনো কারণে যদি আপনার পবিত্রতা বাতিল হয়ে যায় যেমন অজু ছুটে যায় হ্যাঁ, তাইলে আপনার সালাতও ছুটে যাবে কারণ পবিত্রতা হচ্ছে শর্ত সালাত বিশুদ্ধ হওয়ার জন্য তাহলে পবিত্রতা নষ্ট হলে সালাত নষ্ট হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আওয়াজ করে হেসে দেওয়া হ্যাঁ এটা আপনার এজমা এইভাবে অর্থাৎ ওলামাই কেরামের যারা যাদের ঐক্যমত গ্রহণযোগ্য এরকম গবেষক ওলামাই ক্রাম সবাই এই ব্যাপারে একমত যে আপনার অট্ট হাসি হাসলে সালাদ নষ্ট হয়ে যাবে কারণ সেটা কথার মতো বরং তার চাইতেও কঠিন কারণ এখানের মধ্যে বিশেষ করে হম সালাতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের হ্যাঁ বিপরীত পাওয়া যায় কারণ সালাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেটা বোঝা যায় হ্যাঁ এটাই প্রমাণিত হ্যাঁ তবে যদি কেউ মুস্কি হাসে তাহলে সালাত এই কারণে নষ্ট হবে না যেটা ইবনুল মুজিদ রাহিমুল্লাহ বর্ণনা করেছেন ওলমাইকেরামের দিক থেকে তৃতীয় নম্বর যে কাজটা সালাদকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে হ্যাঁ, নামাজের প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে ইচ্ছাকৃত কথা বলা হ্যাঁ, সেটা কিন্তু সালাদকে নষ্ট করে দেয় জাইদ ইবিন আলকম আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কুন্না কাল্লাম ফিসালাহ আমরা একদা সালাতে কথা বলতাম ইকুল্লিম রজনীমিনা সাহেবা আমাদের কেউ তার পাশের লোকের সাথে কথা বলতো অবু ইলা জম্বি সালাহ হ্যাঁ সালাতে অবস্থায় পাশের জনের সাথে কথা বলতাম বলে যে পরবর্তীতে যখন নাজিল হয় বাকার আটত্রিশ নম্বর যে তোমরা আল্লাহর জন্য জন্য বিনম্রভাবে চুপ করে তোমরা দাঁড়িয়ে থাকো হ্যাঁ তো এই যে এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে হজরত জাহিদিন আকাম বলতেছেন যে বিনম্রভাবে দাঁড়াতে যখন বলা হয়েছে তখন আমাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা চুপ থাকবে কারোর সাথে কথা বলবে না হ্যাঁ এটা এইভাবে আমাদেরকে বলা হয়েছে এটা বুখারের হাদিস হাদিস নম্বর বারোশো নম্বর মুসলিমের হাদিস পাঁচশত উনচল্লিশ নম্বর হম তবে কেউ যদি ভুলবশত কথা বলে ফেলে চার নম্বর যে কারণে সালাদটা বাতিল হয়ে যায় সেটা হচ্ছে যে কোনো বালেগা সাবালিকা মহিলা অথবা গাধা অথবা কালো কুকুর যদি মুসল্লির সামনে দিয়ে যায় হুম তার সেজদের জায়গা যেখানে তার ভিতর দিয়ে তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে কারণ রসুল আকরম সাল্লাম ইরশাদ করেন ইদা কাম আহাদুকুম ইউসাল্লি ফাইন্নাহু ইয়াসতুরুহু ইদা কানা বাইনা ইয়াদাইহি মিথলু আখিরাতির রাহল ফাইদা লাম ইয়াকুন বাইনা ইয়াদাইহি মিথলু আখিরাতির রাহল ফাইন্নাহু ইয়াকতাউ সালাতুহু আল হিমারু ওয়াল মারআতু ওয়াল কালবু আল আসওয়াদ রসুল বলেন যখন তাদের কেউ সালাতের জন্য দাঁড়িয়ে যায় সালাতের জন্য দাঁড়ালে তখন তার সামনে যদি আপনার হ্যাঁ, মানুষের যে উঁটের পিঠে বসার জন্য যে সিট ব্যবহার করে এটার মধ্যে একটা খুঁটে থাকে যেটা এক হাত সমপরিমাণ হয়ে থাকে হ্যাঁ, বা একটু বেশ কম হয়ে থাকে বলে যে এটার সমপরিমাণ যদি কারোর সামনে থাকে তাইলে তাকে আড় করে রাখে হ্যাঁ তাইলে তার পরের দিয়ে কোনো কিছু অতিক্রম করলে এতে সমস্যা হয় না কিন্তু যদি তার সামনে দিয়ে এরকম আড় করার কোনো সূত্র যেটাকে বলা হয় আরবিতে এরকম কিছু না থাকে তাইলে তার সালাদ নষ্ট করে দেয় গাধা এবং সাবালিকে মহিলা এবং এরকম ভাবে কালো কুকুর এই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচশত দশ সুতরাং হাদিসে যেভাবে বলেছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে হম হ্যাঁ, এটা মনে করলে হবে না এর যুক্তিকতা কি যুক্তিকতা আমাদের দরকার নেই হ্যাঁ, সুতরাং এইভাবে আমরা মানব আর পাঁচ নম্বর হচ্ছে যে কারণে সালাদটা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে ইচ্ছে করে যদি সতর খুলে দেওয়া হয় কারণ সতর্কে ডাকা একটি শর্ত শর্ত চলে গেলে তখন আপনার যার শর্ত হয়েছে সেটাও বাতিল হয়ে যাবে সাত নম্বর হচ্ছে মুসল্লির শরীরে কোনো নাপাক থাকা তার জানা সত্ত্বে মানে সে জানে শরীরে নাপাক আছে এবং সে সালাতরত অবস্থায় সেটাকে স্মরণ করেছে যে আমার তো নাপাক আছে শরীরে তাইলে অবশ্যই সালাদ ত্যাগ করে সে ধুইতে হবে এই অবস্থায় তার সালাত আদায় হবে না আট নম্বর যে কারণে সালাদ নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে হ্যাঁ নামাজের কোনো শর্ত অথবা নামাজের কোনো রোপণ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া হয় কোনো ওজোর ছাড়া তাহলে সেটা আপনার সালাদকে নষ্ট করে দেয় নয় নম্বর যে সালাদকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে আপনার বেশি কাজ যদি কয় অপ্রয়োজনীয়ভাবে যে সালাতের প্রয়োজন নাই হ্যাঁ, এরকম কাজ বেশি আকারে করলে যেমন খায় পান করে ইচ্ছাকৃত এরকম করলে অবশ্যই সালাত নষ্ট হয়ে যাবে দশ নম্বর যে কারণে সালাত নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে বিনা প্রয়োজনে কোনো কিছুর সাথে হেলান দেওয়া কারণ দাঁড়ানো হচ্ছে সালাদ বিশুদ্ধ হওয়ার একটি শর্ত সুতরাং এই শর্ত মানা হচ্ছে না আর প্রয়োজন হলে তো সেটা ভিন্ন কথা এগারো নম্বর যেটা সালাত নষ্ট রুকু সেজদা যদি বাড়িয়ে দেওয়া হয় হ্যাঁ তাহলে আপনার সালাদ নষ্ট হবে ইচ্ছাকৃত যদি বাড়িয়ে দেয় হ্যাঁ কারণ নামাজের যে আপনার ধরন রয়েছে এই ধরনটাকে নষ্ট করে দেয় কোনো রকম বাড়িয়ে দিলে তাহলে সর্ব ওলামাইকে সকল ওলামাইকে আমার নিকটে সেটা বাতিল হবে বলে গণ্য হবে বারো নম্বর সালাদকে নষ্ট করে দেয় যেটা সেটা হচ্ছে কোনো রোকনকে অন্য রকম রোকনের উপরে আপনার মানে নিয়ে যাওয়া এক কোনো একটা যেমন আপনার বিশেষ করে কেউ যদি হম রুকু দিয়ে ফেলেছেন হ্যাঁ তারপরে আবার রুকু দেওয়ার পরে আবার সে কি বলে সুরা শুরু করে সে ভুলে গেছে আগে সুরা মিলানো বা কিছু এরকম যদি কেউ ব্যসকম করে ফেলে হ্যাঁ, তখন রুকুনকে কিন্তু বাড়িয়ে মানে আগে পরে করে ফেললে তখনও সালাদ নষ্ট হয়ে যাবে কারণ এই যে তরতিব ধারাবাহিকতা সেটাও কিন্তু একটা রোকন তেরো নম্বর যে কারণে সালাত নষ্ট হয় সেটা হচ্ছে আপনার সালাদ শেষ করার আগে সালাম দিয়ে দেওয়া ইচ্ছাকৃতভাবে সেটাও সালাদকে নষ্ট করে দেয় চোদ্দ নম্বর হচ্ছে যে আপনার কেরাতের মধ্যে অর্থের পরিবর্তন ঘটানো ভাবে যেমন সুরে ফাতেহার মধ্যে যদি এরকম অর্থের হ্যাঁ আপনার বিকৃতি ঘটে হ্যাঁ পরিবর্তন হয়ে যায় কারণ সেটা রোকন সুরে ফাতেহা এই কারণে সেটা কারণে সালাদ নষ্ট হয়ে যাবে পনেরো নম্বর হচ্ছে যে আপনার নিয়ত ছেড়ে দেওয়ার সালাদ পড়ছেন সালাতের নিয়ত নষ্ট করে দেওয়ার যদি ইচ্ছা করেন হ্যাঁ, সঠিক ইচ্ছা দৃঢ় ইচ্ছা করেন অথবা মানে এরকম ভাবে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন সর্বাবস্থায় আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে সালাত নষ্ট হয়ে যাবে কারণ নিয়তকে সচল রাখা পুরো সালাতের মধ্যে সেটা একটা শর্ত শর্ত বাতিল হওয়ার কারণে সালাত বাতিল হবে সুতরাং এই যে পণ্যটা ব্যাপার আমরা বলেছি সালাত নষ্ট হওয়ার এগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই খেয়াল দিতে হবে যেন এগুলোর কোনো একটির কারণে আমার সালাদ যেন নষ্ট না হয়ে যায় হ্যাঁ আল্লাহ শাহান আমাদেরকে তা করার তৌফিক দান করুন ওয়াসাল আল্লাহ আল্লাহ নবীন আহমদ ওয়ালা আলহি আজমাহিন